আর কোরআনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল তারা আজকে দেখো সামনে এসে রক্ত মাথা শহীদ রেখে ফের দাঁড়িয়েছে তারা আর কোরআনকে রাজবীরের খিলধারা আজকে দেখো সামনে এসে রাষ্ট্র মাথা শরীর দেশে দাঁড়িয়েছে তারা আজকে তাদের প্রশ্ন শুধু যেন আর কোরআনের দিন আসল কেন আজকে তাই রুগ্ন সুসুজির আর কোরআনে দিন আসল কেন কেন আজ আর না করি রোজ রোজ সব হারা আজকে তারে সবাই মাথায় তুলে আজকে তারে সবাই যদি মাথায় তুলে চলি

কাছে শিখি জীবন দেখি খোদায় কেমন করে বিভাগে যায় ভরা তোমারা শহীদ তারা খুদার পথে মরতে শেষে যারা সকল যুগে সর্বজয়ী তারা খোদার পথে মরতে শেষে যারা সকল যুগে সর্বজয়ী তারা তারে

তোমারা শরীর দেশে দাঁড়িয়েছে তারা আর কোরআনকে ভালোবেসে তার দিয়েছিল তারা আজকে দেখো সামনে এসে রক্ত মাথা دیتا